সাইদ ইবনু জুবাই রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমরকে জিজ্ঞেস করলাম এক লোক তার স্ত্রীকে অপবাদ দিল তার বিধান কি তিনি বললেন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বনু আজলানের স্বামী স্ত্রীর দুজনকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আল্লাহ তালা জানেন তোমাদের একজন অবশ্যই মিথ্যাচারী কাজেই তোমাদের কেউ তবা করতে রাজি আছো কি তারা দুজনেই অস্বীকার করল তিনি পুনরায় বললেন আল্লাহ তালা অবহিত আছেন তোমাদের একজন মিথ্যাচারী সুতরাং কেউ তবা করতে প্রস্তুত আছো কি তারা আবারও অস্বীকার করল তিনি পুনরায় বললেন আল্লাহ তালা অবহিত রয়েছেন তোমাদের একজন মিথ্যাচারী সুতরাং কেউ তবা করতে প্রস্তুত আছো কি তারা আবারও অস্বীকার করল এরপর তিনি তাদেরকে পৃথক করে দেন আয়ুব বলেন আমাকে আমর ইবনু দিনার রহমতুল্লা আলহি বললেন এ হাদিসে আরও কিছু কথা আছে তোমাকে তা বর্ণনা করতে দেখছি না কেন তিনি বলেন লোকটি বলল আমার দেয়া মালের কি হবে তাকে বলা হলো তোমার মাল ফিরে পাবে না যদি তুমি সত্যবাদী হও তবুও পাবে না কেননা তুমি তার সঙ্গে সহবাস করেছ আর যদি তুমি মিথ্যাচারী হও তবে তা পাওয়া তো বহু দূরের ব্যাপার